পিস টিভি বাংলা মানবতা সমাধান عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي في قضاء الله رب السماء مذ عرفت الله حلوة حلوة حلوة حياتي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজর ফির রসুল সাল্লাহ আলী সাল্লামের উপর আমাদের তফসির হবে সুরা আন কাবুতের আয়াত নম্বর ২৬ থেকে এখানে আল্লাহ পাক রবুল আলমিন ইব্রাহিম আলি সালাম এবং লুত আলি সালামের কথা উল্লেখ করেছেন এবং এরশাদ করছেন যে আমান আল্লাহ লুত ইমান নিয়ে আসলেন লুত আলিহিসাল্লাম ইব্রাহিম আলি ওপর লুত আলি ইব্রাহিম আলি ভাতিজা ছিল ভাইয়ের ছেলে এই এক ব্যক্তি শুধু ইমান নিয়ে এসেছিল আর তার সাথে আর একজন ছিলেন সারাহ রাজি আল্লাহ তালানা ইব্রাহিম আলি স্ত্রী এই মাত্র তিনজন জাতির কেউ ইমান নিয়ে আসেনি সেই সময় ওয়াকালা ইব্রাহিম আলি সালাম বললেন এটি হচ্ছে একটি তফসির আর কেউ কেউ বলেছে লুত আলি সালাম বললেন লুত আলি সালামের কথাও এখানে উল্লেখ করা হয়েছে ইন্নি মুহাজেরুন এলা রব্বি নিশ্চয় আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে হিজরত করব। এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম নিশ্চয় আল্লাহ পাক মহা পরাক্রান্ত এবং তিনি প্রজ্ঞাময় আর হিজরত করলেন এই তিনজনের কাফেলা ইব্রাহিম আলী সালাম সারা এবং লুত এই তিনজনে হিজরত করলেন সামদেশে চলে গেলেন ওহাবনাল্লাহ ইসহাক ও ইয়াকুব এই হিজরতের পরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে আমি তাকে ইব্রাহিমকে দান করলাম ইসহাক এবং তারপরে ইয়াকুব ইসহাকের ছেলে ইয়াকুব তার সুসংবাদ দিয়ে দিলাম যে তোমার এই ছেলে ইসাকের ঘরে আর ছেলে জন্মাবে তার নাম হবে ইয়াকুব সেও নবী হবে ইসহাক নবী ওয়াজা ফিজুর ফিজুরিয়াতেহিন নবুয়াত আউল কিতাব এবং তার সন্তানদের মধ্যে নবুয়াত আর কিতাব আমি রেখেছিলাম নির্ধারিত করেছিলাম যে তার সন্তানদেরকে আমি তার বংশে নবুয়াত রাখবো আর কিতাব নাজেল করব ওয়া তাইনাহু আজরাহ দুনিয়া এবং তাকে তার প্রতিদান দিয়েছিলাম দুনিয়াতেও আল্লাপাক সুখ্যাতি দিয়েছেন ইব্রাহিম আলি সালাম এমন এক ব্যক্তিত্ব এমন এক নবী যাকে সকলে শ্রদ্ধার সাথে স্মরণ করে এমনকি ইয়াহুদি নাসারদের কাছেও এব্রাহিম আলী সাল্লাম যাকে তারা আব্রাহাম বলে তাদের ভাষায় বড়ই শ্রদ্ধাভাজন মুশরেকরাও শির্ক করত মক্কার মুশরেকরা শির্ক করত তারপরে এব্রাহিম আলি সাল্লামের দোহাই পারত যে আমরা আমাদের দাদা ইব্রাহিমের ধর্মের ওপর আছি আল্লাহ বারবার এই জন্য এই বাতিল কথার খণ্ডন করেছেন যে ইব্রাহিম আলি সাল্লাম কান হানিফা মুসলিমা তিনি মুসলিম ছিলেন আল্লাহর জন্য একনিষ্ঠ ছিলেন অমা খান আমিনাল মুশেকিন আর তিনি মুশরেক ছিলেন না তোমার তো মুশরেক শুধু মৌখিক দাবি করলে হবে না তাহলে মুখে দাবির সাথে কাজে প্রমাণ করে দিতে হবে যে আমরা তার অনুসারী আল্লাহাক বলছেন ওয়াইনাহফিল আখেরাতামিনা আলহীন আর নিশ্চয়ই পরকালে তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন ও লুত আর স্মরণ করো লুত আলি সালামের কথা লুত আলি সালামকে আমি নবী করেছি লৌত আলি সাল্লাম প্রথম ইমান নিয়ে এসেছিলেন ইব্রাহিম আলি সাল্লামের ওপর পরে আল্লাহ পাক তার উপর অনুগ্রহ করে তাকে নবী বানালেন এবং তাকে সদ্দুম এলাকায় যে এলাকাকে ধ্বংস করা হয়েছে বর্তমান মৃত সাগর যা জর্ডনের কাছাকাছি এই এলাকায় নবী করে পাঠিয়েছিলেন ইজ কাল আলী কৌমিহি সেখানে গিয়ে নিজ জাতিকে বললেন লুত আলি সাল্লাম ইন্নাকুমলা তাতুন আল ফাহিসা তোমরা বড়ই নোংরা কাজে লিপ্ত রয়েছ মা সাবাকাকুম বেহা মিন আহাদি আল আলামিন বিশ্বজগতের কোনো মানুষ তোমাদের পূর্বে এই রকম জঘন্য পাপ করেনি পুরুষে পুরুষে এই কুকাজ করা এটা তোমাদের পূর্বে কেউ কল্পনাও করেনি যৌন চাহিদা আছে তার জন্য আল্লাহাক নারী জাতিকে সৃষ্টি করেছেন আর সেটা যেন পাশবিক চরিত্রের না হয় পশুর মতো মানুষ না হয়ে যায় সেই জন্য আল্লাহ পাক বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে বলেছেন বিবাহ করো এক যথেষ্ট না হয় দুই তিন চার কিন্তু শর্ত সাপেক্ষ আর তারপরে যৌন ক্ষুদা নিবৃত্তি করো আল্লাহ ফাকরাবুল আলমিন এই আয়াত দ্বারা স্পষ্ট করেছেন যে এই সমকামিতার পাপ লুত আলি ইসলামের জাতির পূর্বে মানব জাতি জানতই না করা তো দূরের কথা এরকম পাপ আরও তাদের পাপ ছিল পাক এখানে উল্লেখ করেছেন ইন্নাকুম লতা রিজাল ও তাক্তাউনা সাবিল মহান আল্লাহ ইরশাদ করেছেন এই সুরান কাবুতে লুত আলি সালামের জাতির পাপ সম্পর্কে একটি পাপ ছিল তাদের শির্ক আর কুফুরি আল্লাহকে মানত না পরকাল বিশ্বাস করতো না শির করত দ্বিতীয় পাপ ছিল তাদের সমকামিতার পাপ নোংরা পাপ আইন্না কুমলা তা তাতুনা রিজাল তোমরা পুরুষদের কাছে আসছো কামভাব নিয়ে অথচ নারীরা রয়েছে বিবাহ করো তোমাদের ঘরে স্ত্রীরা রয়েছে যারা বিবাহিত তোমাদের অথাক্তা ওনা সাবিল আর তোমরা রাস্তা বন্ধ করে দিচ্ছ আর আরেকটি পাপ ছিল তাদের রাস্তা বন্ধ করে দেওয়া এই রাস্তা বন্ধ করে দেওয়া মানে কি একাধিক অর্থ তাফসির কারগণ বর্ণনা করেছেন একটি অর্থ হচ্ছে রাহজানি করা লুটপাট করা এলাকায় যখন লুটপাট হয় তখন মানুষ চলাচল করতে পারে না এই রকমই পাপ ছিল লুত আলি সাল্লামের জাতির মধ্যে ছিনতাই করা রাহজানি করা এ একটি তফসিল আর একটি তফসিল হচ্ছে অতাক্তাউন সাবিল মানে তোমরা প্রজন্মের রাস্তাই বন্ধ করে দিচ্ছ প্রজন্মের রাস্তায় বন্ধ করে দিচ্ছ যখন স্ত্রীদের সাথে মহিলাদের সাথে মেলামেশা করবে না সহবাস করবে না পুরুষে পুরুষের সমকামিতা করবে তখন মানুষের বৃদ্ধি হবে না তাহলে তোমরা এই রাস্তা বন্ধ করে দিও কিছুদিনের মধ্যে তো মানব জাতি ধ্বংস হয়ে যাবে তোমাদের দেশ শূন্য হয়ে যাবে মা জনশূন্য হয়ে যাবে এই একটি তাফসির আর একটি তাফসির হচ্ছে যে তারা রাস্তা দিয়ে যে মুসাফিররা পথিকরা যেত তাদের সাথে বদাচরণ করত কয়েক রকমের বদাচরণ হতে পারে যার ফলে রাস্তা দিয়ে চলতে মানুষকে ভয় লাগতো চলতো না একটা হচ্ছে লুটপাটের কথা যেটা বলা হলো আর একটা হচ্ছে যে রাস্তা দিয়ে লোকেরা যেত তখন দেখতো যে কোনটা ছেলে দেখতে সুন্দর কোন পুরুষটা দেখতে সুন্দর জবরদস্তি করে ধরে ঘরে উঠিয়ে নিয়ে তার সমকামিতা করত এই ভয়ে মানুষ রাস্তায় বেরোতে পারতো না দিন দুপুরে বেরোতে পারতো না এই জালেমদের ভয় জবরদস্তি ধরে সমকামিতা করতো কুকাজ করত আর এছাড়াও অনেক পাপ তাদের মধ্যে ছিল যেমন বলা হয়েছে যে তারা রাস্তার পাশে বসে থাকতো আর লোকজন গলে তাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করতো আবার আরেকটা বদ চরিত্র তাফসির কারগণ উল্লেখ করেছেন তারা পাথর ছুঁড়তো মানুষকে ভয় দেখাতো রাস্তার পাশে মস্তানরা বসে থাকে আমাদের দেশগুলিতে আর রাস্তা দিয়ে ভালো মানুষ ভদ্র মানুষ গেলে ক্রিটিসাইজ করে নানান রকমের কথাবার্তা বলে যাতে ভালো মানুষ ভদ্র মানুষ রাস্তায় চলাফেরা তাদের জন্য কষ্টকর হয়ে পড়ে এই বদমাইশিগুলি হচ্ছে লুত আলি সালামের ধ্বংসপ্রাপ্ত জাতির চরিত্র যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সেগুলি হচ্ছে আল্লাহ পাকের আজাব পৃথিবীতে আসার কারণ আল্লাহ পাক আরও বলছেন ওয়াতাতুনাফি নাদিকুমুল মুনকার লুত আলি সালাম তাদেরকে বললেন দেখো তোমরা তোমাদের মজলিসগুলিতে অনুষ্ঠানে অন্যায় কাজ করে থাকো তারা তাদের অনুষ্ঠানে বসে অন্যায় কাজ করত বিভিন্ন রকম অন্যায় কাজ মজলিসে বসে মদ পান করা অন্যায় কাজ মজলিসে বসে এরা অভদ্র মতো এরা নিজের বায়ু ছাড়ত সজোরে আর হাসত যেমন এক শ্রেণীর বোকা শ্রেণীর লোকেরা সমাজে আছে তো এইরকম এরা বদ্যমিজ জাতি ছিল এছাড়াও মজলিসে বহু পাপ তাদের হইতে পারে যেগুলি করতো যেদিকে ইঙ্গিত করেছেন আল্লাহ ফাকরবুল্লাহ এই আয়াতে লুত আলাইসালামের ভাষায় ফামাকানা জবাব বা কমিহি তখন সেই জাতির জবাব হইতো লুত আলি সালামের জন্য কি ইল্লান কালু কথা বলতো এ তেনা বিয়াজাবিল্লাহ কোথায় তোমার আল্লাহর আজাব নিয়ে আসো না ইনকুন তামিনা সাদেকিন তুমি যদি সত্যি নবী হও কালা দেখলেন যে হেদায়ত হলো না লুত আলি সাল্লাম বুঝতে পারলেন যে জাতি হেদায়ত হবে না ফিরে আসবে না সংশোধন করবে না আল্লাহর কাছে দোয়া আল্লাহ রাব্বেন সরনি আমার সাহায্য করো আলাল কৌমিল মুফসেদিন এই বিপর্যয় সৃষ্টিকারী অশান্তি সৃষ্টিকারী জাতির বিরুদ্ধে আমার সাহায্য করো এখন আল্লাহ পাকরাবুল আল আজাবের জন্য ফেরেস্তারাকে পাঠাচ্ছেন এই ফেরেস্তারা প্রথম ইব্রাহিম আলি ইসলামের বাড়িতে আসছেন একই যুগে তাহলে ইব্রাহিম আলি ইসলামও এক এলাকায় আর এক এলাকায় লুত আলি ইসলাম নবী আল্লাহ পাক পাঠালেন ফেরিস্তাদেরকে এরশাদ করছেন ওয়াল্লাম্মাজা আত রসোলোনা ইব্রাহিম আবিল বুসরা ইব্রাহিম আলি ইসলামের কাছে আমার দূতগণ মানে আমার ফেরেস্তারা জিব্রাহল মিকাইল আরও ফেরেস্তারা যখন সুসংবাদ নিয়ে আসলেন দুটি কাজে তারা প্রেরিত হয়েছিলেন এক হচ্ছে ইব্রাহিমের বাড়ি যাও গিয়ে তাকে সুসংবাদ দিয়ে দাও তার বার্ধক্যে স্ত্রী বুড়ি হয়ে গেছে সারা সুসংবাদ দাও যে তাকে দোয়া করেছে তার দোয়া কবুল করেছি তাকে একটা সন্তান দেব ইসহাক ইসহাকের সুসংবাদ আর সেখান থেকে এই সুসংবাদ দেওয়ার পরে চলে যাবে লুত আলি ইসলামের এলাকায় আর ওই জাতিকে ধ্বংস করা সুসংবাদ দেওয়ার জন্য আসলেন ফেরেস্তারা কালু তারা এসে বললেন ইন্না মুহলিকু আহলি হাজহিল কারিয়া আতিথ্যের ব্যবস্থা করেছিলেন এব্রাহিম আলি সালাম এব্রাহিম আলহি সালাম তারাকে মানুষের রূপ ধরে এসছেন সুন্দর মেহমান এবং ভদ্র মেহমান তাদের জন্য ফাজাবে দিলেন হানিজ ভুনা বাছুর বকর নিয়ে এসে রেখে দিলেন ভুনা গরু জানেন না যে এরা তারা খাবে না তখন তারা বললেন যে না না আমরা তো তোমার কাছে খাওয়ার জন্য আসিনি আমরা এসছি ইন্না লেকু আহলি হাজিল কারিয়া এই যে জনপদ লুত আলি সালামের জাতির এলাকা এই এলাকাকে ধ্বংস করবো সেই জন্য এসছি ইন্না আহলা কানু জালিম কারণ এখানকার অধিবাসীরা বড়ই জালেম হয়ে পড়েছে কালা তখন ইব্রাহিম বলছেন আপনারা জানেন না যে ওখানে লুত যা আছে তাকেও ধ্বংস করে দেবেন নাকি ইন্না ফিহা লুতান ওখানে কিন্তু লুত আছে সে নবী আর মমিন কালু তখন ফেরেস্তারা বললো নাহানো আলম বেমান আমরা বেশি জানি তোমার চাইতে যে ওখানে কে আছে আর না আছে কে বাঁচবে রক্ষা পাবে আর কে ধ্বংস হবে তা আমরা বেশি ভালো করে জানি লানুনাজ্জেয়ান্নাহু আহলাহু তাহু কানাত মিনাল গাবেরিন অবশ্যই লুতকে আর লুতের পরিবার অর্থাৎ দুই মেয়েকে আমরা রক্ষা করব নাজাদ দেব তাহু তবে তার বিবিকে স্ত্রীকে কানাত মিনাল গাবেরিন ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে তাকে ধ্বংস করবো ওলাম্মা আন জাত রসোল্লানা লুতান তারপরে সেখান থেকে লুত আলি সালামের বাড়িতে চলে আসলেন এ তারা সুন্দর রূপ ধরে লুত আলি ইসলামের কাছে যখন তারা পৌঁছিলেন সিয়া বেহিম লুত আলি ইসলাম পেরেশান হয়ে গেলেন বিষণ্ন হয়ে পড়লেন কি করব আল্লাহ কেমন করে মেহমানের সম্মান রক্ষা করব। এরা তো ঝাঁপিয়ে পড়বে এইরকম সুন্দর মানুষ দেখলে যুবক দেখলে ভাবতে পারেননি ফেরেস তারা তিনিও ভাবছেন যে মেহমান এসছে মেহমানের ইজ্জত করতে হবে তাদেরকে রক্ষা করতে হবে এটা হচ্ছে একজন মানুষের মানুষ হিসাবে দায়িত্ব অদাকা বেহিম দার আন এবং তার মন অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়ল অর্থাৎ অসহায় নিজেকে মনে করলেন আল্লাহ করবোটা কি আল্লাহ বলছেন ফেরেস্তারা তখন বলেন ওয়াকা আলু লা ভয় করিয়েন না দেখে বুঝতে পেরেছেন লুত আলি সাল্লাম ভয়ে ভীত হয়ে গেছে কি করবো চিন্তায় পড়ে গেছে ভয় করিও না ওয়ালা তাহাজান আর দুশ্চিন্তা করিও না ইন্না মোনাজুকা ও আহলাকা তোমাকে আর তোমার পরিবার তোমার মেয়েদেরকে আমরা রক্ষা করবো ইল্লা ইমরা থাকা তবে তোমার স্ত্রীকে কানাত মিনাল গাবেরিন সে ধ্বংস হবে আজকে ধ্বংস করার জন্য এসছি তোমার জাতিকে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি মানুষেরা যখন গভীর ঘুমে মগ্ন ঘুম থেকে উঠে আল্লাহর জন্য সলাত আদায় করো রসুলের অধিকার রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম থেকে যতটুকু বলার অনুমতি এসেছে শেখ শাহিদুল্লাহ খান মাদানী ততটুকুই আমাদেরকে সীমাবদ্ধ রাখা দরকার অমুসলিমের সাথে আমাদের ব্যবহার আমরা ইমানদারও হতে পারবে না যতক্ষণ না পরস্পরে উভয়ে একে অপরকে ভালোবাসতে পারো কেন ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় জুলুম এবং অত্যাচার দেখুন মানুষের অধিকার প্রতি শনিবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে পিস টিভি বাংলায় বড় এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিম তলব করবে সেজন্য আল্লাহর পথেই রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না প্রথম নামাজের আদেশ দাও শির্ক অকৃতজ্ঞতা জুলুম অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ কাল রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে বিষয়বস্তু ছিল সুরায় আনকাবুতে লুত আলি সালাম এবং তার জাতির ঘটনা আল্লাহ পাকে এরশাদ করছে ইন্না মুনজেলুন আলা আহলে হাজহিল কারিয়াত রিজামিনাসমাই বেমা কানু ইয়াফসকুন ফেরেস্তারা বললেন লুত আলি সালামকে যে নিশ্চয়ই আমরা এই জনপদের অধিবাসীদের ওপর আকাশ থেকে আজাব বর্ষণ করব রিজাম মিনাসমাই রিজ মানে আজাব আল্লাহ পাকের শাস্তি বর্ষণ করব বেমা কানু ইয়াফসকুন এদের পাপাচারের কারণে সীমা লঙ্ঘনের কারণে এই আকাশ থেকে কোন শাস্তি নেমে এসছিল এদের ওপর কয়েকটি শাস্তি এসছিল কাররা বলেছেন যে জিবরাইল আলী সালাম এদের এই এলাকাকে পুরোটাকে জমিন উঠিয়ে আকাশের কাছাকাছি নিয়ে গিয়ে উল্টে পাল্টে রেখে দিয়েছিলেন যার কথা কোরআনে কেরিমে অন্য আয়তে উল্লেখ করা হয়েছে ফাজালনা আলিয়াহা সাফেলাহা এই ভূমির ওপর ভাগকে নিচে নামিয়ে দিয়েছিলাম উল্টে পাল্টে দিয়েছিলাম ওমতারানা আলী মিন জিল আর আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেছিলেন কিসের পাথরের বৃষ্টি দ্বিতীয় শাস্তি ছিল আল্লাহ পাক পাথর বর্ষণ করে এদেরকে ধ্বংস করেছিলেন তাই আল্লাহ পাক বলছেন এখানে যে ফেরেস্তারা বললেন যে আকাশ থেকে আমরা আজাব বর্ষণ করবো ওয়ালাকা তারাক না আয়াতাম বেইনাতলি কৌমি ইয়াকিলুন আর চিন্তাশীল জাতির জন্য আমি এদের ঘটনায় সুস্পষ্ট নিদর্শন রেখেছি এই মৃত সাগরের পাশ দিয়ে ব্যবসায়ী কাফেলারা সফর করে যায় মক্কার লোকেরা মুশরেকরা যায় আসে এসব দেখে তারা কিছু শেখে না যে এই জাতিকে কেন ধ্বংস করেছি তাদের পাপের কারণে তাহলে তোমরা কেমন অবস্থায় আছো চিন্তা করো তোমরাও যদি সেই রাস্তায় ধরতো তোমাদের জন্য আজাব রয়েছে আল্লাহাক তারপরে সোয়াইব আলহি সালামের কথা উল্লেখ করে বলছেন ওয়াইলা মাদিয়ান আখাহম সোয়াইবান মাদিয়ানে তাদের ভাই সোয়াইব আলি সালামকে আমি পাঠালাম ফাঁকা আল্লাহ তিনি বললেন ইয়া কম এহে সম্প্রদায় অবদুল্লাহ আল্লাহর ইবাদত করো একমাত্র অর্জুল ইয়ামাল আখের পরকালে বিশ্বাসী হও ওয়ালা তাসফিল আর যে মুফসেদিন পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী হয়েও না ফাঁকাজাবু হো কিন্তু তারা মিথ্যা মনে করলো ফা থমুর রাজফা তখন তাদেরকে মহা কম্পন পাকড়াও করল ভূমিকম্পের আজাব আল্লাহ পাক দিলেন ফাঁস বহফি দা রেহম জাসেমিন তখন তারা তাদের সকাল করল নিজ নিজ বাড়িতে নত জানু হয়ে উপুড় হয়ে পড়ে থাকলেন এমনভাবে ভূমিকম্প হঠাৎ করে হয়েছে যে তারা মুখের ভরে উপুড় হয়ে সব পড়েছিল সবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া আদম ওয়া সামুদ আদ সম্প্রদায় আদ সামুদ সম্প্রদায় তাদের কাছেও নবী পাঠিয়েছি হুদ এবং সালি আলহিম আসসালামকে ওয়াকাত্তাবাইয়ালা কুফি মাসাকে নেহিম সংক্ষেপ আল্লাহ করে দিলেন এখানে এবং হে আরব মুশরিকরা মক্কার কোরাইশরা তোমাদের জন্য তাদের বাসস্থান থেকে স্পষ্ট হয়ে গেছে কারণ তোমরা এই জায়গাগুলি চিনো আরব উপদ্বীপেই পড়ছে আদের এলাকাও আরব উপদ্বীপেই আর সামুদের এলাকাও তাবুক যেতে মদিনা থেকে আল ওলা নামক এলাকায় এই জায়গাগুলি দিয়ে তোমরা চলাফেরা করো জানো সুতরাং কিছু শিক্ষা না ওয়াজাইয়ান আলহম শয়তান আমাল শয়তান তাদের জন্য এই পাপ কাজগুলিকে সুসজ্জিত করে পেশ করেছে মজা লেগেছিল পাপ করতে ফাসাদ্দাহ মানিস সাবিল যার ফলে তাদের সঠিক রাস্তায় চলতে বাধা দিয়েছিল ওয়াকান উমুস্তব সেরিন অথচ তারা বড়ই বুদ্ধিমান ছিল তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী ছিল এমন না যে নির্বোধ ছিল জ্ঞান বুদ্ধি দুনিয়ার বিচক্ষণতা যথেষ্ট ছিল কিন্তু আল্লাহকে চিনতে পারেন পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়নি নবীকে চিনতে পারেনি তা আল্লাহ পাক বলছেন ওয়া কারুন অ ফেরাউন আর কারুন আর ফেরাউনের কথা স্মরণ করো আর হামান দেখো কারুন ধনাঢ্য ধনের অহংকারে ধ্বংস হয়েছে ফেরাউন নেতৃত্বের অহংকারে ধ্বংস হয়েছে হামান তার মন্ত্রিত্বের অহংকারে ধ্বংস হয়েছে ওয়ালাকাত যা মুসাবিল বাইনাথ নিঃসন্দেহে মুসা আলি সালাম সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এদের কাছে পৌঁছেছিলেন ফাস্তাক বারুফিল আর পৃথিবীতে এরা অহংকার প্রদর্শন করেছিল ওমা কানু সাবেকিন কিন্তু এরা আগে বেড়ে যেতে পারেনি আল্লাহর আগে বেড়ে চলে যাবে আল্লাহ ধরতে পারবেন না এমনটা হয়নি সবকে ধরেছিলাম আল্লাহ বলছে ফাকুল্লান না বেজাম বেহি আমি প্রত্যেককে তাদের পাপের কারণে ধরেছি আগেও এখনও আর কেয়ামত পর্যন্ত যতদিন আল্লাহর এই পৃথিবী আছে আর মানব জাতি আছে প্রত্যেককে আল্লাহ পাক শাস্তি দেন পাকড়াও করেন তাদের পাপের কারণে এটা আল্লাহ পাকে নীতিমালা বা কল্যাণ আখাজ নাবে বেহি প্রত্যেককে আমি পাকড়াও করি গুনহার কারণে ফামিন হুম্মান আর সালনা আলী হাসবা এক এক জাতির ওপর এক এক রকমের আল্লাহর শাস্তি নেমে আসে তাদের কতকের জন্য আমি প্রেরণ করেছি হাসেবান পাথর আল্লাহ ফাকরাবুল আলমিন পাথর বর্ষণ করিয়েছেন অমিন হুম্মান আখাজাত হুসাইহা আর কতক জাতিকে পাকড়াও করেছে বিকট শব্দ ভয়ঙ্কর কানের পর্দা ফাটানো শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করে সামুদ সম্প্রদায়কে যেমন পাথর বর্ষণ করে আল্লাহ ধ্বংস করেছেন যেমন লুত আলি সালামের সম্প্রদায়কে অমিন হুম্মান খাসাফনা বেহিল আর আর কতক জাতিকে আমি ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে অমিন হোম মান আগ্রাক না মাটিতে ধসিয়ে ধ্বংস করেছেন তার দৃষ্টান্ত হচ্ছে কারণ কারণের প্রাসাদ ধন সম্পদ অমিন হোম মান আগ্রাক না আর কতককে আমি ডুবিয়েছি ডুবিয়ে ধ্বংস করেছি ফেরাউন এবং ফেরাউন অনুসারীরা অমা কান আল্লাহ মাহম আল্লাহ এমন নন যে কারো উপরে জুল অত্যাচার করবেন ওয়ালা কিন কানু মুন তবে আসলে তারা নিজেদের ওপরেই জুল অত্যাচার করেছিল মাসারুল্লাদিন আত্মাখাজুমিন্দুনিল্লাহ আউলিয়া ওই সব লোকদের দৃষ্টান্ত যারা আল্লাহ ছাড়া অন্যকে পৃষ্ঠপোষক হিসাবে উপাস্য হিসাবে গ্রহণ করে কামাসালিল আনকাবু তাদের এই পুজো পাঠ তাদের এই উপাসনা তাদের এই ধর্না দেওয়া ছেলে সন্তান সন্ততি চাওয়া আর রোগের আরোগ্য তলব করা এগুলি হচ্ছে মাকড়সার জালের মতো কামাসালিল আনকাবুত দুনিয়ার মধ্যে সবচাইতে দুর্বল ঘর হচ্ছে আল্লাহ বলছেন এ মাকড়সার জাল ওই রকমই শির কুফরি সবচাইতে দুর্বল তাতে কিছু পাওয়া যায় না দাতা আল্লাহ সুতরাং সমস্ত এবাদত আল্লাহর হবে ইত্তাখাজাত বাইতান এই মাকড়সা নিজের ঘর নির্মাণ করে ঘর তৈরি করে মানে জাল তৈরি করে ওয়াইন আউহানাল বুয়ুতে লবাইতুল আনকাবুত আর সবচাইতে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর লৌকানুই আলমন মানুষ যদি চিন্তা করে দেখত যেমন মাকড়সার ঘর সবচাইতে দুর্বল তেমন যত সিরকি ধর্ম রয়েছে কবর মাজারের আকারে হোক আর প্রতিমা পুতুলের আকারে হোক সবচাইতে দুর্বল কোনো সাহায্য করতে পারে না আর সেখান থেকে কিছুই পাওয়া যায় না আল্লাহ পাক বলছেন আল্লাহ আলমায়াদুনা মিন্দু নেহমিন সেই নিশ্চয়ই আল্লাহ পাক জানেন মানব জাতি আল্লাহকে বাদ দিয়ে যে সবকে আহ্বান করে জানেন যে কে কি ধরনের শির করছে ওয়াহুয়াল আজিজুল হাকিম আল্লাহ পাক মহাপরাক্রান্ত তিনি প্রজ্ঞাময় অতিলকাল আমসাল ওনাদরে বহালিন নাস এইসব দৃষ্টান্ত উপমা আল্লাহ পাক পেশ করে থাকেন মানব জাতির জন্য যাতে উপদেশ নেই অমায়া কেলোহা ইল্লাল আলেমুন তবে জ্ঞানীরাই যাদের জ্ঞান রয়েছে বিবেক রয়েছে জানার চেষ্টা করে তারাই এগুলি উপলব্ধি করবে আল্লাহ পাক তারপরে বলছেন খালাক আল্লাহ সামাওয়াতিওয়াল আর বিল আল্লাহ পাক আসমান এবং জমিন যথাযথ সৃষ্টি করেছেন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন খেলতামাশা নয় ইন্নাফিজ আলী খাল্লা আয়াতলিল মোমিনী নিশ্চয় এতে বিশ্বাসীদের জন্য বড় নিদর্শন রয়েছে অতুল মা উইহা এলেই কামিনাল কিতাব ও আকিমিসলাহ আল্লাহাক বলছে হে নাবি তুমি পাঠ করে শোনাও যা তোমার কাছে আল কিতাব থেকে কোরআন থেকে ওহি করা হচ্ছে ধীরে ধীরে কোরআনে কেরিমের আয়াত ওহি করা হচ্ছে নাজেল হচ্ছে মানব জাতিকে পড়ে পড়ে শোনাও বুঝিয়ে দাও তাদেরকে ওয়াকিমিসলা এবং তুমি তোমার জীবন গঠনের জন্য আত্মার পরিশুদ্ধির জন্য রব্বুল আলমিনের সাথে আমার সাথে সম্পর্ককে অটুট রাখার জন্য আকিমিসলা সলাৎ কায়েম করো নামাজ কায়েম করলে বান্দার তার মনিবের সাথে পালনকর্তার সাথে সম্পর্ক মজবুত হয় একবার নয় পাঁচবার আল্লাহর সামনে আল্লাহর ঘরে মসজিদে হাজিরা দিয়ে একজন মমিন বান্দা রবের সাথে মজবুত করে তার সম্পর্ক আর যখন পাঁচবারে চার করে দেয় তিন করে দেয় দুই করে দেয় করেই না সম্পর্ক সপ্তাহে একদিন জুমা পড়া মুসলিম ঈদ পড়া মুসলিম আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে যেমন আমরা আজকাল মোবাইল আর টেলিফোনের যুগে ঘনিষ্ঠ বন্ধুকে এমন কোনো দিন যায় না যে টেলিফোন করি না বা তারা করে না তাই না দিনে একাধিকবার এটা প্রমাণ করে আমাদের সম্পর্ক গাঢ় হওয়ার আর কিছু লোকের আছে যাদের সাথে বছরে একবার দু চার বছরে একবার সপ্তাহে একবার টেলিফোন তাদের সাথে সম্পর্ক তাহলে হালকা আমাদের তাহলে যেই মুসলিম নামাজ পাঁচ অক্ত পড়েন না আল্লাহর সাথে তাদের তেমন সম্পর্ক নেই একবার নামাজ ছেড়ে দিল সম্পর্ক ছেদ করল মানুষের অন্তরের সম্পর্ক তার এবাদত বন্দীগীর সম্পর্ক তার দাসত্বের সম্পর্ক প্রমাণ করে এই পাঁচ অক্ত সালাত নামাজের মাধ্যমে এই জন্য নামাজ হচ্ছে আপনার অন্তরে ইমান আছে আল্লাহ পরকালে বিশ্বাস আছে এর বাস্তব প্রুফ নামাজ নেই কোনো প্রমাণ নেই আল্লাহা বলছেন নামাজ পড়লে ফায়দা কী হবে ইন্না সালাত তানহানিল হানিল ফাহাশায়ল মনকার নিশ্চয় সলাৎ মানুষকে অশ্লীল কাজ থেকে আর অন্যায় কথা থেকে কাজ থেকে বিরত রাখে অশ্লীলতা যেগুলি নোংরা কাজ সমাজ বিরোধী পারিবারিক বিরোধী যেগুলিকে মানুষ নিজের রুচিশীল মানুষ ঘৃণা করে আর মনকার যে কোনো শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী কাজ নামাজ এইসব পাপ থেকে বিরত রাখে ওয়ালা জিকরুল্লাহ আকবর আর আল্লাহর স্মরণ করাই সবচাইতে বড় বিষয় আর নামাজে আল্লাহ পাকের স্মরণ রয়েছে আল্লাহ আলমা নাউন তোমরা যা করো আল্লাহ পাক সব কিছুই জানেন এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ পাক যেন আমাদের গুনা খাতা মাফ করেন আল্লাহ পাক আমাদেরকে পাঁচ অক্ত সলাৎ কায়েম করার মতো মুসলিম যেন করেন হেফাজতের তৌফিক দান করেন পাঁচ অক্ত নামাজের আল্লাহ পাক আমাদেরকে যেন কেয়ামতে এই নামাজের